উমাইয়া জামরি রাজাল্লাহ তালান হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উভয় মজার উপর মাসওয়া করতে দেখেছেন আর ও আবান রহমতুল্লা আলাহি ইয়াহিয়া রহমতুল্লা আলাহি হতে অনুরূপ বর্ণনা করেছেন